নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান ও খোদা মাফ করে দাও এইটুকু আরে মা নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান ও খোদা মাফ করে को अरे मान निखिल माजे जेताए देखी सभी तुम्हारे दान गाचर डाले फूलर बाहर देखनर देखे ओ मुसलमान रातेर गाए जोन की जले जखन होई रात्रो आदार रातेर गाए जोन की জলে যখন হয় রাত্র আদান আকাশের গায়ে তারারা ফোটে সেটাও তোমার দান নিখিল মাঝে থাই দেখি সবই তোমার দান নিখিল মাঝে থাই দেখি সবই তোমার দান ও খোদা মাফ করে দাও এইটুকু আর মান নিখিল মাঝে যে থাই দেখি সবই তোমার দান নীল আকাশের গায়ে দেখি কত মে করে খেলা দেখে তোমরা পড়ো তসবি করো না জানো অবহেলা নীল আকাশের গায়ে দেখো কত মে করে খেলা দেখে তোমরা পড়ো তসবি করো না জানো অবহেলা ভেবো না তুমি সবার সেরা রূপের অভিমান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান ও খোদা মাফ করে দাও এইটুকু আর মান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান তোমার প্রেমের করি পূজা তোমার ধ্যানে কাটাই বেলা ত্রিভুবনে যেথায় দেখি সবই যেন তোমার মেলা তোমার প্রেমের করি পূজা তোমার ধ্যানে কাটাই বেলা ত্রিভুবনে যেথায় দেখি সবই যেন তোমার মেলা মানুষ জীবকে দিলে তুমি বড়ই ও সম্মান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান ও খোদা মাফ করে দাও এইটুকু আর মান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান সে সঙ্গে শুনুন সবাই আমায় ভালো বলে জানি না আমি কেমন ছেলে সব জীবের খুব খুব খবর খোদা পাক তিনি জানে ইন্তাজুল নাজিমুল বারাইয় সম্মান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান ও খোদা মাফ করে দাও এইটুকু আরমান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান নিখিল মাঝে যেথায় দেখি সবই তোমার দান